আল্লাহর এবাদত করবে তার এবাদতবন্দি করাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য সালাত এবং সালাম নাজিল হকবেন এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর যার জীবনী চর্চা করা হচ্ছে এবাদত যার পুরো জীবনটাই হচ্ছে প্রত্যেক মানুষের জন্য উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী সম্পর্কে আমরা এই রমজান মাসে মাঝে মাঝে যদিও প্রতিদিন সম্ভব হয়নি আমরা আলোচনার চেষ্টা করেছি এতে আমরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের নব্বাত প্রাপ্তির বছর অর্থাৎ চল্লিশ বছর পার করে একচল্লিশতম বছর তার বয়স পৌঁছেছে এই সময় কালটা সম্পর্কে আলোচনা করছিলাম রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রমজান মাসে একুশে রমদান সোমবারের দিন ছিল আর সেই রাতটি ছিল একুশের রাত সবে কাদার লাইলাতুল কাদার ছিল কদরের রাত ছিল এই রাতে ফজরের পূর্বে রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে সুরায় আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয় যে সম্পর্কে এর আগে আলোচনা করেছি আর তারপরে কয়েকদিনের জন্য ওহি বন্ধ হয়ে যায় কয়েকদিনের জন্য ওহিটা বন্ধ হয়ে যায় সেটা ছিল একুশে রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত সওয়াল মাসের চাঁদ উঠে গেলে পেনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম হেরা পাহাড়ের গুহা থেকে আবার যখন ফিরেন তখন আবার দ্বিতীয় পর্বে সুরায় মুদাস্তের প্রথম দিকের কয়েকটি আয়াত নাজিল হয় নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি যে প্রথম ওহি হয়েছিল একুশে রমজান সেটি ইংরেজি মাস হিসাবে ছয়শো দশ ইসাই খ্রিস্টাব্দ অগস্ট মাস ছিল আর দশ তারিখ ছিল দশই আগস্ট ছয়শো দশ ইসাই সেই সময় নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স ছিল আরবি চাঁদের মাস হিসাবে চল্লিশ বছর ছয় মাস বারো দিন যেটা ইংরেজি মাস হিসাবে ইংরেজি বছর হিসাবে একটু কম হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম প্রথম তো এই সুরায় আলাকের কয়েকটি আয়াত নাজেল হলো আর তারপরে যে ঘটনাটি ঘটেছিল ওয়ারকাবির নফলের কাছে নিয়ে গেলেন খাদিজা রাজি আল্লাহ না এই বিস্তারিত শুনিয়েছি আর তারপরে নবী করিম সাল্লা সাল্লাম বাকি যে আর এই রমজানের কয়েকটা দিন ছিল এই দিনগুলিও আবার ফিরে আসলেন হীরা পাহাড়ের গুহায় জাবালে নূর যেটা আজকাল বলা হচ্ছে এই নূর পাহাড় বা হেরা পাহাড়ের গুহায় আবার ফিরে আসলেন আর ওখানে এবাদত বন্দিগিতে নিজেকে মশগুল রাখলেন যখন রমজান মাস শেষ হল নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ফিরে গেলেন নিজ বাড়িতে বেরোলেন হেরা পাহাড়ের গুহা থেকে এই সময়টা ওহি বন্ধ ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে নবী সাল্লামের কাছে ওহি এসেছে একবার আর আসার পরে আবার বন্ধ হয়ে গেছে কয়েকদিনের জন্য এতে বিচলিত হয়েছিল রসুল্লাহ সাল্লি সাল্লাম কয়েকদিনের জন্য বন্ধ হয়েছিল এটা হচ্ছে গবেষক আলামাদের কথা আর একটি মত হচ্ছে যে বেশ কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল কিন্তু তার সত্যতা বলিষ্ঠভাবে প্রমাণিত হয় না নবী করিম সাল্লাহ এই সময়গুলিতে একটু দুশ্চিন্তাই ছিলেন যে হইল কি আবার এইরকম বন্ধ কেন হয়ে গেল বিভিন্ন রকমের কল্পনা জল্পনা আর পেরেশানিতে ছিলেন করিম সাল্লাহ সাল্লাম যখন হেরা পাহাড়ের গুহা থেকে বের হলেন সওয়ালের চাঁদ উঠে গিয়ে ওই ঈদের দিনে সকাল সকাল বলছেন তার ভাষায় শুনে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসে বলছেন ফালাম্মা ইস্তাম তান্তুল ওয়াদিয়া যখন আমি উপত্যকার মাঝখানে পৌঁছিলাম অর্থাৎ পাহাড় থেকে নেমে পাহাড়ের নিচে যে নিচু জায়গাটা থাকে এটাকে ওয়াদি বলা হয় ওই জায়গাতে পাহাড় থেকে নেমে যখন পৌঁছিলাম নদী তো তখন একটি ডাক যেন আসলো কে যেন আমাকে ডাক দিচ্ছে ফানাজার তো আইয়ামিনি ইয়া মোহাম্মদ ইয়া রাসুল আল্লাহ এই বলে ডাক আসছে এই ডাক শুনে রসুল্লাহ এদিক সেদিক তাকিয়ে দেখছেন স্বাভাবিক আপনাকে ডাক দিলে দেখবেন যে কে আমাকে ডাকলো সামনে পিছনে বলছেন ফানাজার তো আমি নিফালাম আরাসাইয়ান ডান দিকে দেখলাম যে কে ডাকলো আমাকে কিছুই দেখতে পাই না খালি ওয়ানাজার তো আনশেমা লিফালাম আসাইয়ান বাম দিকে দেখলাম বাম দিকেও কেউ নেই ডাকছে কে রে বাবা নাজার তো আমামি ফালাম আরাসাই আন সামনের দিকে দেখছি যে কে হয়তো সামনের দিকে থেকে ডাকছে সামনেও কেউ নেই অনাজার তো ফালাম আরা পিছন দিকে ঘুরে দেখলাম পিছন দিকে ফিরে দেখছি যে পিছন দিকে হয়তো কেউ ডাকছে তাও কিছু দেখতে পেলাম না ফারাফা তো রাশি তখন আমি ওপর দিকে তাকালাম এই কটা দিক চারিদিক চারিদিক দেখা শেষ এখন ওপর দিকে তাকিয়ে দেখছে ডাকছে কি আওয়াজ আসছে যে আমাকে যেন কেউ ডাকলো আর দেখতে পাচ্ছে না কাউকে ওপর দিকে তাকিয়ে দেখলাম আকাশের দিকে ফাইজাল মালাক আল্লাযী জাআনি বিহরা জালিসুন আলা কুরসিন বাইনাস সামাই ওয়াল আরদ ওই ফেরেশতাকে দেখছি জিবরাইল আলাইহিস সালাম যেই ফেরেশতা আমার আমার কাছে এর পূর্বে হীরা পাহাড়ের গুহায় এসেছিলেন ওই ইকরা বিসমে রব্বে কাল্লাদি খালাক খালাক আল ইনসান আমিন আলাক এই আয়াতগুলি নিয়ে তিনি বসে আছেন এক কুর্সিতে এক কুর্সি জগতে বিরাজমান হয়ে আছেন বেইনা সামাই আকাশ এবং জমিনের মাঝখানে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম আমি থর করে কাঁপতে শুরু করে সৌরল্লাহ সাল্লাহ ভয়ে এই দৃশ্য দেখে হাত্তা হাওয়াই তো এলাল আর এমনকি ভয়ে আমি মাটিতে পড়ে গেলাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জমিনে পড়ে গেলেন তারপরে উঠলেন আসলেন খাদিজা রাজি আল্লাহ তালা আনহার কাছে এসে বললেন জম্মেলুনি জম্মেলুনি দশেরুনি আমাকে কম্বল জড়িয়ে দাও আমাকে চাদর জড়িয়ে দাও চাদর পরিয়ে দাও খুব ঠান্ডা লাগছে খুব শীত লাগছে জ্বর চলে এসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে আর জ্বর আসলে মাথায় পানি ঢালা এটা এখনো আছে বলছেন রসুল্লাহাম সুব্বু আলাইয়া মা আন বারেদান আর আমার মাথায় ঠান্ডা পানি ঢালো ঠান্ডা পানি এলো আমার মাথায় ফাদাসারুনি বলছেন রসুল্লাহাম যে আমার পরিবারের লোকেরা আমাকে চাদর জড়িয়ে দিল আর আমার শরীরে ঠান্ডা পানি ঢালতে শুরু করলো আয়াত নাজেল হলো এই দ্বিতীয় পর্বে যে আয়াতগুলি আজকে শুরুতে আমি পাঠ করেছি সুরায় মুদাসের প্রথম দিকের কয়েকটি আয়াত ইয়াহাল মুদাসের ওম ফা আনজির ওরব্বাকা ফাকাব্বির কাফা ফাতাহির ফাহাজুর ওয়ালা এই সাতটি ছোট্ট আয়াত নাজেল আর মক্কি জীবনে ওপর যেই যে আয়াতগুলি নাজেল হয়েছে ওর বাহ্যিক লক্ষণ হচ্ছে আয়াতগুলি ছোট ছোট লম্বা লম্বা আয়াত নয় এক লাইন দুই লাইন তিন লাইনের আয়াত নয় পাঁচ লাইন সাত লাইনের আয়াত নয় ছোট ছোট আয়াত ইয়া ইহাল মুদাসের একটি আয়াত হয়ে গেল কম আরেকটি আয়াত হয়ে গেল এইভাবে ছোট ছোট আয়াত কারণ আরবরা জাহিলিয়াতের যুগে তারা কাব্য রচনায় বড় পণ্ডিত ছিলেন আর কবিতার কথা কবিতার লাইন ছোট ছোটই হয় আর তারপরে অল্প কথা বলায় অভ্যস্ত তারা ছিল যার ফলে কোরআনে করিম ওই ভঙ্গিমাতে নাজেল হয়েছে যেই ভঙ্গিমা যেই বাঘ ভঙ্গিমাতে আরবরা ওই ভাষাভাষীরা সহজে বুঝতে পারে নতুন তরিকায় যদি বলা শুরু হয় তাহলে হয়তো তাদেরকে আজব লাগবে মানে আশ্চর্য লাগবে তাদেরকে একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে যে নবিসাল্লামের প্রথম জীবনে মক্কার জীবনে মাসলা মাসাইল হুকুম হাকাম নাজেল হয়নি আকিদার বিষয় হ্যাঁ, মৌলিক বিষয়গুলি দিন ইসলামের এগুলির জন্য ছোট ছোট কথা সংক্ষেপ কথা যথেষ্ট ছোট ছোট করে কথা বলা যথেষ্ট কিন্তু যখন মাসলা মাসাইল বয়ান করবেন হুকুম হাকাম বয়ান করবেন এটার হুকুমে এইটার হুকুমে এই এটার বিষয় এই তখন লম্বা কথার প্রয়োজন রয়েছে তো মদিনা এসে যখন বিভিন্ন হুকুম হাকাম নাজেল হওয়া শুরু হলো তখন লম্বা কথার প্রয়োজন সুতরাং লম্বা আয়াতগুলি হচ্ছে মাদানী আয়াত মানে মদিনাই নাজেল হয়েছে লম্বা সুরা বা লম্বা আয়াত এগুলি নাজল হয়েছে আয়াতগুলির এখন ব্যাখ্যা দেখা যাক তফসির দেখা যাক আল্লাহাক কি বলতে চাইছেন দ্বিতীয় পর্বে রসুর উল্লাহামকে সম্বোধন করি ইয়াহাল মুদাসের হে চাদর আবৃত দেশারুন মানে হচ্ছে ওপরের কাপড় আপনার শরীরের ওপরে যে কাপড়টা থাকে সব ওপরে ওটা হচ্ছে দেশার দেশার তো দেশার চাদর চাদরই ওপরে থাকে যতই কাপড় পরেন চাদরটা ওপরে থাকে গামছাটা ওপরে থাকে তো হে চাদর আবৃত কম ফানজের দাঁড়াও আর এখন মানব জাতিকে সতর্ক সাবধান করো আল্লাহর নাফরমানদেরকে পাপিষ্টদেরকে গুনাগারদেরকে সতর্ক সাবধান করো মুশরেকদেরকে পত্তলিকদেরকে মাজার পূজারীদেরকে কবর পূজারীদেরকে গাইরুল্লাহর পূজারীদেরকে আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা করে তাদেরকে সতর্ক সাবধান করো কারণ সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সিরিক এন্না শিরক আল্লাহ আজিম আল্লাহর সাথে অংশীদার করে দেওয়া কাউকে এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ সুতরাং প্রথম তাদেরকে সতর্ক করা হচ্ছে আর এই অপরাধ থেকে সতর্ক করা হচ্ছে কারণ এই অপরাধ যদি থাকে তো কোনোদিন জান্নাত পাওয়া যাবে না কোনোদিন জান্না জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে জাহান্নাম থেকে উদ্ধার পাওয়া যাবে না কিন্তু যদি অন্য অন্য অপরাধ থাকে জাহান্নামে জ্বলে পুড়ে আল্লাহ পাক পাক সাপ করে তৌহিদ আল্লাহর একত্র যদি ঠিক থাকে শির্কমুক্ত মানুষ থাকে তো একদিন কখনো জান্নাতে আসতে পারি আল্লাহ রহম হবে সিরকের অবস্থায় বড় সির করে মারা গেলে আল্লাহ কখনো জান্নাত দেবেন না আল্লাহ পাকের সুরাতুল একটি আয়াতে শুনে রাখো যারা আল্লাহর সাথে করে আল্লাহর সাথে অন্যের এবাদত করে আল্লাহর কাজে শরিক করে আল্লাহর এবাদতে শরিক করে আল্লাহ ফাকরাবুল্লাহ গুনে শরিক করে আল্লাহর জাতে শরিক করে যে কোন রকমের শির্ক হোক না কেন জেনে রাখো যে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করেছেন ওমা ওয়াহুন্নার সুতরাং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম অমালিক আমিন আনসার আর এই রকম জালেমদের কোনো সাহায্যকারী হবে না যে সুপারিশ করে কোনদিন জান্নাতে নিয়ে আসতে পারবে কখনো জাহান্নাম থেকে জান্নাতে মুশ্রিকদেরকে কেউ সুপারিশ করে নিয়ে আসতে পারবে না ফামাতান ফাহম শাফাত শাফিন এই সুরাতুল মুদাসের আরেকটি আয়াত আল্লাহ বলছেন যে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না মুশরেকদের ক্ষেত্রে আল্লাহ রাবুল বলছেন কুম তুমি দাঁড়াও এখন আর বিছানায় শুয়ে থাকা চলবে না অসুস্থ থেকে বিছানায় পড়ে থাকা চলবে না কম দাঁড়াও এখন বিছানা থেকে উঠো এবং সতর্ক সাবধান করো আর তোমার প্রতিপালকের রবের যিনি তোমার পালনকর্তা তার তুমি বড়ত্ব প্রকাশ করো তার মহত্ব ঘোষণা করো তার তাকবীর পাঠ করো তিনি বড় আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আপনার দেশ বড় না আপনার নেতা বড় না আপনার জন্মভূমি বড় না আপনার মাতৃভূমি বড় না আপনার কোনো কিছু বড় না আল্লাহ আকবার আল্লাহ চাইতে বড় আমার দেশ মহান এসব স্লোগান হচ্ছে জাহিলিয়াতের স্লোগান জি আমার জাতি মহান হচ্ছে এগুলো জাহিলিয়াতের স্লোগান ইসলামের স্লোগান হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় ওরব্বা কাফা কাব্যের তোমার রবের মহত্ব বড়ত্ব ঘোষণা করো বা কাফা আর তোমার কাপড়কে পবিত্র রাখো কারণ আল্লাহর এবাদত বন্দেগি করতে হবে সুতরাং তোমার কাপড়কে পবিত্র রাখো এই নয় যে কাপড় অপবিত্র ছিল রসুল্লাহামে জরুরি নয় আপনাকে যদি কেউ বলে যে আপনার কাপড়টা পাক পবিত্র রাখেন তার মানে এই সবসময় বোঝায় না যে আপনার কাপড় না পাকে আছে যে আপনি ভুল বুঝে বসে থাকবেন যে আমার কাপড় কি নাপাক নাকি যে আমাকে এরকম বলেন তো আল্লাহ রাবুল আলমেন সতর্ক করছেন নবী করিম সাল্লা সাল্লামকে যে তোমার কাপড় চোপড় পোশাক পরিচ্ছদ যে লেবাস আছে শরীরে তা পাক পবিত্র রাখো কারণ তোমাকে এবাদত বন্দি করতে হবে সালাত আদায় করতে হবে ইসলামের প্রথম জীবনেই তৌহিদের পরে পরেই দুই অক্ত সালাত শুরু হয়ে গিয়েছিল নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সকাল বিকাল সলাত আদায় করতেন এই আয়াতগুলির পরে কিছু আয়াত এমন নাজেল হলো যে আয়াতগুলি তো রয়েছে সকাল সন্ধ্যা তসবি করো সকাল সন্ধ্যা আল্লাহ পাক রব্বুল আলমিন করো কাবলা বেহা ইত্যাদি এই ধরনের যে আয়াতগুলি নবী সকাল বিকাল দুই অক্ত নামাজ পড়তেন কিন্তু লুকিয়ে লুকিয়ে গোপনে তিন বছর ধরে রসুল্লাহাম গোপনে সালাত আদায় করেছেন গোপনে তিনি দাওয়াত দিয়েছেন সমষ্টিগত দাওয়াত দিতে পারেননি ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিয়েছেন আজকে এই বিষয়গুলি শুধু আলোচনা করব গোপনে দাওয়াত ব্যক্তি পর্যায়ে দাওয়াত আপনি যখন এই রকম দুর্বল পরিস্থিতি থাকবেন আপনার সিচুয়েশন আপনার অবস্থা যখন বলছে যে আমি কমজোর আমি দুর্বল আমি একা আমার সাথে মাত্র পাঁচজন আর আমার বিরোধী যারা শিরিক করে যারা বিদাত করে যারা বেনামাজ যারা বেদিন যারা নাস্তিক তারা হচ্ছে মেজরিটি তখন আপনাকে ব্যক্তি পর্যায়ে দাওয়াত দিতে হবে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে ঘরে ঘরে দিয়ে দাওয়াত দিতে হবে তখন ওয়াজ মাহফিল সাজিয়ে দিলে হবে না যেমন এক শ্রেণীর লোকেরা এইরকম ভুল কাজগুলি করে কিছু শহীদ কথা শিখেছে তৌহিদ শিখেছে সন্ন্যত শিখেছে আর শিখ বিদা সম্পর্কে একটু সতর্ক হয়েছে আর দেশে গিয়ে আবেগে একটা দিল একটা মাহফিল পয়সা আছে বিদেশ থেকে যাচ্ছে আর পয়সার তো অভাব না দিল একটা মাহফিল হ্যাঁ আরে আপনার পায়ের তলে মাটি নেই আর আপনি এত বড় কাজ করে বসে আছেন একটু চিন্তা করতে হবে এগুলো হেকমতের খেলাফ রাসুল্লাহামের সিরাত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে দিক নির্দেশনা দেবে আপনি কি অবস্থায় আছেন আপনার বংশ আপনার শ্বশুর বংশ আপনার মায়ের বংশ আপনার বাপের বংশ তিনটা বংশে দাওয়াত দেন আর ব্যক্তি পর্যায়ে আবার ওদেরকে জমা করে দিয়েন না না তো বহু দুশ্মন দাঁড়িয়ে যাবে হ্যাঁ ব্যক্তি পর্যায়ে ঘরে ঘরে যান আর আপনি জানেন বাল্য জীবন থেকে আপনার নয় না অনেক বন্ধু রয়েছে বাল্য জীবনের বন্ধু রয়েছে আর বাল্য জীবনের অনেক হিতাকাঙ্ক্ষী দরদির রয়েছে যারা আপনার কথা যদি কবুল নাও করে তো আপনার ক্ষতি করবে না হয়তো আপনার কথা মানতে পারছে না কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হোক আপনি কারো কাছে মার খান আর আপনি অপদস্থ হন লাঞ্ছিত হন এটা চাই না হয়তো আপনাকে অন্তর থেকে ভালোবাসে ওই লোকেরা এগুলি হচ্ছে ব্যক্তি পর্যায়ের দাওয়াত তো নবী করিম সাল্লাহ দীর্ঘ তিন বছর ধরে অথচ রসুল্লাহ তার কাছে ওহি আসছে আমার কাছে আমার কাছে ওহি আসে না তার কাছে সাপোর্ট আসছে আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল জিব্রাইল আলী সালাম আসমান থেকে নেমে আসছেন তার ইমান ইয়কিন কত উচ্চ পর্যায়ের তারপরেও আমাদেরকে শেখানোর জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন এই হেকমত কৌশল শিখিয়েছেন যে আপনি যখন যে অবস্থায় আছেন সেই অবস্থাকে সামনে রেখে আপনি ইসলাম প্রচারের কাজ করবেন আপনি একটা ছোট্ট ঢিল হ্যাঁ যদি আর ছোট্ট একটা পাথর কঙ্কর হাতির ওপর ছুঁড়ে দেন তো কি করবেন আপনি হ্যাঁ একটা সিংহের ওপর যদি ছুঁড়ে দেন তো আপনি কি করবেন কিছুই করতে পারবেন না সুতরাং এই ক্ষেত্রে আমাদের হেকমত কৌশল থাকা জরুরি আল্লাহ ফাকরাবুল আলমিন এই হেকমতের কথা কোরআনে করিমের বহু আয়াতে বলেছেন আল্লাহ ফাকরুল আলমিন ইরশাদ করছেন আর শিরকে পরিহার করো রুজ মানে হচ্ছে মূর্তি পূজা রুজ মানে হচ্ছে পুতুল পূজা রুজ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের পূজা সে পুতুল প্রতিমা আকার না হয় যে গাছেরই পূজা হয় লিঙ্গেরই পূজা হয় হিন্দুদের মতো গরুর গাভীর পূজা হয় অথবা কবর পূজারীদের মতো মাজারির পূজা হয় সবগুলি রুজের মধ্যে সামিল আল্লাহ ছাড়া অন্যের পূজাই হচ্ছে অরুজ আল্লাহ ছাড়া অন্যের পূজা অন্যের উপাসনা অন্যকে সেজদা করা অন্যের কাছে ফরিয়াদ করা অন্যের কাছে চাওয়া অন্য কিছু অন্য কেউ রোগ ভালো করতে পারে বালা মুসিবত দূর করতে পারে আর মনের কামনা বাসনা পূরণ করতে পারে ছেলে মেয়ে দিতে পারে ইত্যাদি ইত্যাদি ফাহাজুর এগুলিকে পরিত্যাগ করো ছাড়ো তোমার জাতি শির্ক লিপ্ত রয়েছে ফাহাজর তুমি এই কি কর্মকাণ্ড ছেড়ে দাও এর থেকে ফাহাজর মানে দূরে থাকো নবী সাল্লাম ছিলেন না আগেও কোনোদিন নবী হওয়ার আগেও জীবনে কোনোদিন মেলাতেও যাননি তো প্রতিমা পুতুলের কাছে যাওয়া তো দূরের কথা হ্যাঁ গাইরুল্লাহর পূজায় উপাসনা যাওয়া তো দূরের কথা যাননি কোনোদিন যাননি ফাহাজর মানে হচ্ছে দূরে সরে থাকো সতর্ক করে দেওয়া আছে রাসুল্লাহামকে কারণ আল্লাহ যদি সতর্ক না করেন তাহলে বলার সুযোগ আছে আল্লাহ আমি তো জানতাম না আমি সারা জীবন যাইনি কিন্তু একদিন চলে গেছি কিছু জানতাম না সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিন প্রথম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যাকে আল্লাহ পাক বাছাই করছেন মনোনীত করছেন তাকে সতর্ক করছেন এক বচন দিয়ে সরাসরি আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে আর বিশেষভাবে প্রত্যেক মুসলিম যে আত্মসমর্পণকারী যে বলে যে আমি আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি যে বলছে যে আমি রসুল্লাহামে নিয়ে আসা দিনের সামনে আত্মসমর্পণ করেছি মুসলিম সেই ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে ও রুজা ফাহাজুর শিরকে পরিত্যাগ কর আল্লাহ ছাড়া অন্যের পূজাকে পরিহার করো অন্যের পূজা থেকে দূরে সরে থাকো হাজারা এহাজারো মান্যে সম্পর্ক ছিন্ন করা এই জন্য মানুষ যদি কেউ কারো সাথে কথা বন্ধ করে দেয় তাহলে ওকে আরবি ভাষায় হাজার বলা হয় সালাস করিম সাল্লাম একজন মানুষের আরেকজন মানুষের সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে বলছেন যে কোন মুসলিমের জন্য হালাল নয় আইয়াহাজোরা আখাহু ফৌকা সালাস যে কোনো ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখবে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবে অথচ দেখা সাক্ষাতের সুযোগ হচ্ছে হ্যাঁ দেখা সাক্ষাতের সুযোগ হয় না সে কোথায় থাকে আমি কোথায় থেকে রাস্তাতে একটু তর্ক হয়ে গেল মনোমালিন্য হলো তারপরে ও কোথায় চলে গেল আমি কোথায় চলে গেলাম সেটা আলাদা বিষয় কিন্তু সামনাসামনি দেখা হচ্ছে মসজিদে যেতে দেখা হচ্ছে অথবা রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা হচ্ছে বিল্ডিং এ উঠতে সিঁড়িতে দেখা হচ্ছে অথবা ইফতার ক্যাম্পে আসতে দেখা হচ্ছে আর এইদিকে মুখ একজন করছে আর একজন এইদিকে মুখ করছে এটা তিন দিনের বেশি হারাম মুসলিমিন কোন মুসলিমের জন্য জায়েজ নাই যে তিন দিনের বেশি কারো সাথে সম্পর্ক ছিন্ন করে রাখবে কথা বন্ধ রাখবে ওখানে আই ইয়াহাজোরা হাজারা ইয়াহাজোরো শব্দটি ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আর ওই দুইজনের মধ্যে যে দুইজনে মনোমালিন্য হয়েছে ওই দুজনের মধ্যে কে ভালো বেশি নবী বলছেন যে আলতাকিয়ানে দুইজনের পরস্পর সাক্ষাতের সুযোগ সুবিধা হচ্ছে হাজা হাজা এ ওর থেকে মুখ ফিরিয়ে ওর থেকে মুখ ফিরিয়ে খবরদার কাজ তিন দিনের বেশি না করে ঠিক আছে রাগটা ঠান্ডা হওয়ার জন্য আর একটু সেও ঠান্ডা হোক আমি একটু ঠান্ডা হয়ে যাই নিজেকে মানিয়ে নেওয়ার জন্য তিন দিন আল্লাহ ছাড় দিয়েছেন তার মানে এই যে তিন দিন পর্যন্ত অহরহ আপনি কথা বন্ধ রাখবেন এটা সর্বশেষ সীমানা মেয়াদ এরপরে আর চলবে না কিন্তু যদি সাথে সাথে পারেন এখনই মনোমালিন্য হলো সালাম আলাইকুম সবচেয়ে ভালো মানুষ আপনি সবচেয়ে ভালো মানুষ মনোমালিন্য হইলো হইলো তার সাথে সাথে সালাম এক মিনিটের মধ্যে আবার দেখা হলো ছোট বাচ্চাদের যেমন দেখেছেন ছোট আপনার যদি দুটো বাচ্চা থাকে তো দেখবেন ছোট বাচ্চাদের খেলা করতে করতে মিনিটের মধ্যে খেলতে খেলতে মারামারি হয়ে গেল আর মারামারি হওয়ার পরে দুজনে কান্নাও করে না কান্না করার পরে এক মিনিট হয়নি আবার দুজনে খেলা শুরু করে দিয়েছে দুজনে হাসছে দেখেছেন এরকম কিন্তু কিছু বেকুব বাপমা রয়েছে ওই যে এক মিনিটের ওই যে ওদের যে মারামারি হয়েছে ওই নিয়ে ওরা বাপমা ঝগড়া শুরু করে দিয়েছে দুই ছেলের বাপ মাদের ঝগড়া শুরু করে দিয়েছে করে না করে না ওইদিকে দুই দুই ছেলের বাপ মায়ের ঝগড়া চলছে আর ওই দুই ছেলে ঝগড়া করার পর আবার খেলাধুলা করছে এরকম গ্রামে গঞ্জে দেখা যায় হ্যাঁ ভাই এক ভাইয়ের ছেলে আরেক ভাইয়ের ছেলে এক বোনের ছেলে আরেক বোনের ছেলে মেয়ের সাথে এরকম দেখা যায় যে বোনে বোনে লাগিয়ে দিয়েছে ঝগড়া হ্যাঁ ভাই ভাই লাগিয়ে দিয়ে ঝগড়া এই তোর ছেলে খারাপ ও যে তোর ছেলে খারাপ হ্যাঁ এরা ঝগড়াতে মেতে আছে আর এরা দুজন আবার ঝগড়া করে মিলে গেছে তো আপনাকে ওই রকম হইতে হবে কারণ ছোট বাচ্চা ইসলামের ফিতরাতের ওপর আছে ছোট বাচ্চা ইসলামের প্রকৃতির ওপর আছে যার উপর আল্লাহ পাক প্রত্যেক মানুষকে পয়দা করেন কুল্ল মৌলুদ্দিন ইউল আলাল ফিতরা প্রত্যেক শিশু জন্মায় ইসলামের নেচারের ওপর আলা ফিতরাতুল ইসলাম ইসলামের প্রকৃতির ওপর জন্মায় এই জন্য ওদের মনে কালি মানে যে যাক ঝগড়া হইলো হইলো মারলো মারলো একটু কান্না করে নিল ব্যথা পেয়েছে বা মনটা খারাপ হয়েছে আবার খেলতে শুরু করলো ইসলামের ফিতরাতের ওপর আছে এটা হচ্ছে আসল সুতরাং আমাকেও আপনাকেও এইরকম মানিয়ে নিতে হবে আর এর জন্য আমাকে আপনাকে পরিশ্রম করতে হবে নিজের নাসের সাথে মুজাহাদা করতে হবে যে মুজাহাদা প্রচেষ্টা চালানো আল্লাহ মুজাহাদার কথা কোরআনে কিরিমে বহু জায়গায় বলেছেন জেহাদ শব্দ আসলেই শুধু অস্ত্র না অস্ত্র জেহাদ নাই আপনার নাফসের সাথে জেহাদ যাক মনকে মানিয়ে নেবো ও কষ্ট দিয়েছে দিয়েছে গাল দিয়েছে দিয়েছে আমি আবার সালাম দিয়ে দেবো এ হচ্ছে নাফসের সাথে মুজাহেদা এই নাফসের সাথে মুজাহেদা করতে পারছেন না ঘুম যখন চেপে যাচ্ছে তখন নাফসের সাথে মুজাহেদা জেহাদ করতে পারছেন না যে না ঘুমকে বাদ দেবো আমি নামাজ পড়বো লাফিয়ে উঠি করতে পারছেন না আর হ্যাঁ, আপনি বড় বড় কথা বললে হবে আল্লাহ পাক বলছেন নবী সাল্লাহ সাল্লামকে ওয়ার রুজা ফাহাজর শিরকে তুমি পরিত্যাগ করো শির থেকে সম্পর্ক ছিন্ন করো ওয়ালা আর তুমি কারো ওপর অনগ্রহ করে বেশির আকাঙ্ক্ষা করিও না কত চমৎকার কথা অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে কাউকে যদি কিছু দেন তো ওর চাইতে বেশি বেনিফিট চান আপনি গিফট যদি উপঢৌকন দেন তাও বেশি আশা রাখেন ভালো ব্যবহার যদি করেন যদি তো আশা রাখেন যে ও যেন আমার সাথে ওর চাইতে ভালো ব্যবহার করে হ্যাঁ ভালো আচরণ করে আর এই রকমই যে কোনো ক্ষেত্রে যদি কাউকে ধার কর্জা দেন তাও আশা করে বসে আছেন একবার যদি কাউকে এক হাজার রিয়াল ধার দেন তো আশা এই আশা নিয়ে দিয়েছেন আজকে যদি এক হাজার দিয়ে এই বেচারা যদি একটু হেল্প করি তো এ লোক পয়সাওয়ালা লোক আছে কিন্তু পয়সাওয়ালা এখন না হয় অভাবে পড়েছে প্রয়োজন আমাকে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার দিয়ে সাহায্য করবে এই আশা নিয়ে আগে থেকে অগ্রিম আশা করে বসে আছে এটা হচ্ছে মানুষের বোধ ফিতরাত বোধ চরিত্র আল্লাপাক সতর্ক করছেন ওয়ালা তামনন তাস্তাক্সের অনগ্রহ করে বেশি কামনা করবে এই কাজ করিও না অনগ্রহ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইন্নামানত এমকমলে অজিল্লাহ আমি তোমাকে খেতে দিল আল্লাহর জন্য দিচ্ছি ধার দিল আল্লাহর জন্য দিচ্ছি হাদিয়া যদি ঢোকন গিফট দিই তো আল্লাহর জন্য দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি ছোট ভাইয়ের সাথে ভালো ব্যবহার করছি তার খরচ খরচা বহন করছি আল্লাহর জন্য করছি বাপ মায়ের সাথে করছি আল্লাহর জন্য করছি ছেলে মেয়ের জন্য সাথে করছি আল্লাহর জন্য করছি এইভাবে প্রত্যেকের সাথে কারণ যদি আপনি কারো সাথে অনুগ্রহ করেন মানে ভালো ব্যবহার করেন কিছু উপকার করেন করার পর যদি আশা রাখেন আর আশা যদি নিরাশায় পরিণত হয় না পান তো মনে খুব কষ্ট হবে যেটা আল্লাহ চান না আল্লাহ চান না যে আমার বান্দা কষ্ট পাক যেই যেই লোক আশা রেখেছে আমার ছোট ভাইকে পড়িয়ে মানুষ করলাম ডাক্তার করলাম ইঞ্জিনিয়ার করলাম আমার কাজে আসবে আমার ছেলেদের কাজে আসবে সেই ব্যক্তি কষ্ট পেয়েছে আর যে একমাত্র আল্লাহর জন্য করেছে সে কষ্ট পায়নি আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে আমার বাপ মা পারে না বাবা মার আর্থিক সচ্ছলতা নেই সেজন্য আমি আমার ভাইয়ের হেল্প করে দিলাম আমার ভাইটাকে মানুষ করে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য আখেরাতে পাবো আল্লাহ দুনিয়াতেও দেবেন আখেরাতেও দেবেন আল্লাহর কাছে নেব ওই ভাইয়ের কাছে আশা রাখবো এইরকম আশা নিয়ে নয় এইরকম লোকেরা কখনো কষ্ট পায়নি কারণ যদি ভাই ভালো ব্যবহার করে আলহামদুলিল্লাহ নাও যদি করে আলহামদুলিল্লাহ আল্লাহ দেবেন আমাকে আমার যেই ভাইকে আমি মানুষ করলাম সে যদি নাও দেয় আমার মেলা ভাই আছে আল্লাহ পাক পয়দা করে দেবেন আল্লাহ পয়দা করে ওর জন্য ওসিলা পয়দা করে দেবে কষ্ট কখনো হবে না তো আল্লাহ রবুল্লা আলম দ্বিতীয় পর্বে যে নবী সাল্লামের যে আয়াতগুনি নাজল করেছিলেন আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়ালা তামনন তাস্তাকসের তারপরে বলছেন শেষ হুকুম ওয়ালে বিকা ফাসবের আর তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো এই যে দ্বিতীয় পর্বে নবীলামের উপর আয়াত নাজল হচ্ছে এতে নবী সাল্লামকে আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে আল্লাহর জন্য ধৈর্য ধরতে বলা হচ্ছে এতে অনেক দূর পর্যন্ত ইঙ্গিত করে দেওয়া হয়েছে রাসুল্লাহামকে দেখো মোহাম্মদ তুমি যেই কাজ নিয়ে উঠেছ আর যেই কাজের জন্য তোমাকে প্রস্তুত করেছি আর যে গুরু দায়িত্ব তোমার ওপর চাপিয়েছি যে নবুয়া তার রেসাল্লা দিয়ে তোমাকে ধন্য করেছি তোমাকে ধৈর্য ধরতে হবে তোমার উপর জুল অত্যাচার করবে তোমার মাথা আহত করবে তোমার দাঁত শহীদ করবে তোমার সাহাবাই কেরামদের উপর জুল অত্যাচার হবে তোমাকে তোমার মাতৃ মক্কা থেকে বিতাড়িত করবে সমস্ত নবীলামের যে জীবনের ইতিহাস রয়েছে যত খারাপ আচরণ করেছে কাফের মুর্শিকেরা যতগুলি যুদ্ধ বাঁধিয়েছে বদর হোক অহদ হোক আর খন্দক হোক যতগুলি হোক এই কাফেররা বাঁধিয়েছে সবগুলির দিকে ইঙ্গিত রয়েছে যে তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করবে তোমার আপনজনরা তোমাকে বড় কষ্ট দেবে কিন্তু আল্লাহর জন্য ধৈর্য ধরতে হবে যখন আল্লাহর জন্য ধৈর্য ধরতে লাগবেন তখন আপনি কিন্তু একজন সলিড হয়ে যাবেন আল্লাহ এত শক্তিশালী আপনাকে করে দেবেন মনোবল এত শক্ত হয়ে যাবে আপনার মজবুত হয়ে যাবে যে আপনার পাহাড়ের সাথে টক্কর দিতে কোনো অসুবিধা নাই কারণ আমি ভুল পথে না আমি আল্লাহর পথে রয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কাজ করছি আমাকে যদি কেউ গাল দেয় আল্লাহর জন্য গাল দিচ্ছে আমার চলন দোষে গাল দেয়নি আমার ভাষার দোষে গাল দেয়নি আমার আমি একটা পয়সা কারো বেইমানি করে রাখিনি যে আমাকে গাল দিচ্ছে তারপরে যদি আমাকে কেউ গাল দেয় দিনের দাওয়াতের জন্য তা আল্লাহর জন্য গাল খাচ্ছি আল্লাহর জন্য মার খাচ্ছি আল্লাহর জন্য কেউ আমার বিরোধিতা করছে আমার শত্রুতা করছে কোনো পরোয়া নেই এইদিকে ইঙ্গিত করা হয়েছে বলে রব্বিকা ফসবির রবের জন্য ধৈর্য ধারণ করো সুতরাং যারা দিনের দাওয়াতে কাজ করছেন বা করবেন তারা মনে রাখেন যে অলি রব্বিকা ফসবির রবের জন্য ধৈর্য ধরতে হবে আপনার চলন দোষে যেন গাল না খান একটা পয়সা কারো বেইমানি টাকা পয়সা ধার নিবেন না আর নিলে হাত ভারী করবেন না ওয়াদা করেছেন ওয়াদা রাগি দিয়ে চলে আসবেন কারো সাথে ব্যবহার খারাপ করবেন না আর তারপরে কেউ যদি গাল দেয় আমার তৌহিদের জন্য আমার সন্ন্যতের জন্য আমার শির্ক মুক্ত হওয়ার জন্য শির্কের বিরুদ্ধে বলার জন্য বিদাতের বিরুদ্ধে বলার জন্য বেনামাজিদের সম্পর্কে বলার জন্য ইত্যাদি ইত্যাদি তাহলে কোনো যায় আসে না অলে রব্বিকা ফসবে রবের জন্য ধৈর্য ধারণ করো রবের জন্য ধৈর্য ধারণ করো আল্লাহ রবুল আলমিন এই সাতটি আয়াত যে সুরাতুল মুদাসের নাজেল করলে দ্বিতীয় পর্বে নবী করিম সাল্লাহ সাল্লামের ওপর এতে দুই রকমের দায়িত্ব রয়েছে দুই রকমের গভীরভাবে যদি চিন্তা করেন এই আয়াতগুলি তাফসিরে তো দুই রকমের দায়িত্ব রয়েছে একটা দায়িত্ব হচ্ছে প্রথম দ্বিতীয় আয়তে বলা হয়েছে আইহাল মুদাসের কম ফানজের প্রথম দায়িত্ব হচ্ছে যে তোমার কাছে আমার বাণী আসতে যাচ্ছে কোরআনে করিম নাজেল হতে যাচ্ছে আসমানি সিলেবাস আসছে আর তুমি হচ্ছ রসুল দূত সুতরাং তুমি মানব জাতিকে সুন্দরভাবে পৌঁছে দাও আর সতর্ক সাবধান করে দাও যারা আল্লাহর নাফরমনি করবে বিরুদ্ধাচরণ করবে কোরআনের বিধানের বাস্তবায়ন করবে না বিশ্বাস করবে না লাহার স্বীকার করবে না লাহার প্রতি বিশ্বাস করবে না লাইল্লাহ বাস্তবায়ন করবে না মোহাম্মদ রসুল্লাহর বাস্তবায়ন করবে না তাদেরকে সতর্ক সাবধান করে দাও তাদের জন্য দুনিয়া আখেরাতে আল্লাহর আজাব রয়েছে দুনিয়া তো আল্লাহর আজাব রয়েছে আর আখেরাতে আল্লাহ পাখের আজাব রয়েছে দুনিয়াতে আল্লাহ পাখের আজাব যা দেখলেন মক্কার কাফের মুশ্রিকদের জন্য মাত্র কয় বছর নব্বতের পরে আর হিজরতের পরে আট বছর নব্বতের পরে ১৩ বছর ১৩ বছর আর আট বছর আট বছরে মক্কা বিজয় হয়ে গেল কাফেরদের নাম গন্ধ আর নেই মক্কাতুল মোকার রমায় বরং কাফেরদের ঢুকা নিষেধ মক্কাতুল মোকারমাই ইন্নামাল মুশিকুনা নাজাসুন ফালায়াকারাউল আল হারাম আজা এই হচ্ছে লাঞ্ছনা আর আজাব আল্লাহ পাকের নিশ্চিন্ন করে দিন আল্লাহ পাক রব্বুল আলম কয়েক বছরের মধ্যে চোখের সামনে লোকেরা দেখতে থাকলো যে হাই রে এই কাফেররা কত জাদের আবু জাহাল আবু লাহাব অথবা সাইবা রাবিয়া ওলি দিয়েরা কত বড় হোমড়া চোমড়া সব ছিল মস্তান ছিল কোথায় গেল নিশ্চিন্ন হয়ে গেল এদের নসল প্রজন্ম পর্যন্ত নেই লেজ কাটা মাদর সব সব লেজ কাটা হয়ে গেছে আবতার এরে হচ্ছে আবতার আর আখেরাতের আজাব জাহান নামের আজাব প্রস্তুত হয়ে রয়েছে ওই ইদাতিল কাফের কাফের মুর্শিদিন আল্লাহ পাক তৈরি করে রেখেছেন এই হচ্ছে একটি নির্দেশ নবী সাল্লা সাল্লামকে যে তুমি এখন আর বসে থাকলে হবে না ঘরে ঘরে যাও আর লোকজনের কাছে যাও আর ইসলামের দাওয়াত দাও সতর্ক সাবধান করো দ্বিতীয় দায়িত্ব হচ্ছে নিজেকে নিজেকে সুসজ্জিত করা আকিদা দ্বারা আমল দ্বারা বাকি আয়াতগুলিতে বলা হয়েছে আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করো আল্লাহর তৌহিদের ঘোষণা করো আল্লাহ পাক রব্বুল আলমিনের গণগান করো আল্লাহ পাকের হামদোসানা করো ইত্যাদি আর নিজে পাক পবিত্র থাকো কারণ পবিত্র থেকে তোমাকে আল্লাহ পাকের ইবাদত বন্দি করতে হবে শিরকের নাপাকি থেকে মুক্ত থাকো শরীরে শরীরে যত যতগুলি নাপাকি হইতে পারে বাইরে থেকে বা কাপড়ে সেগুলি থেকে নিজেকে পবিত্র রাখো আর ধৈর্য ধারণ করো এইভাবে আল্লাহ রব্বুল আলমিন দ্বিতীয় যে হুকুমটা দায়িত্বটা দিলেন নবী সাল্লাহ সেটা হচ্ছে নিজে নিজেকে আমল দ্বারা নিজেকে সুসজ্জিত করা অর্থাৎ আল্লাহর আদেশের বাস্তবায়ন করা যেই ব্যক্তি অন্য লোকের জন্য আদর্শ হবে হ্যাঁ মডেল হবে সেই ব্যক্তিকে ভালো মানুষ হইতে হবে আপনি যদি চরিত্রহীন হন তাহলে লোকের আপনাকে কি ফলো করবে যারা ফলো করে তারাই চরিত্রহীন হয়ে যাবে সুতরাং রসুল্লাহ সাল্লাহামকে এখানে বলা হচ্ছে যে তুমি চরিত্রবান হয়ে যাও তুমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করো নিজের ব্যক্তি জীবনে যাতে করে তোমাকে দেখে লোকেরা শিখে তোমাকে আদর্শ মানব হিসাবে গ্রহণ করে উসওয়াই হাসানা হিসাবে গ্রহণ করে এই দুটি আদেশ নবী করিম সাল্লাহামকে দেওয়া হলো নবী করিম সাল্লামের ওপর যখন আয়াতগুলি নাজল হয়ে গেল আরব জাতি মক্কার মুশেকেরা নবীর বংশল্য কোরাইশরা এরা ছিল সব অশিক্ষিত মানুষ কোনো শিক্ষা দীক্ষা নাই লেখাপড়াও নেই আর তেমন কোনো সভ্যতাও ছিল না রোমানদের মতো সভ্যতা পারস্যদের মতো সভ্যতা ছিল না কারণ আজকে থেকে দেড় হাজার বছর আগে প্রাচীন সভ্যতা ছিল আবার রোমান সভ্যতা আর পারস্য সভ্যতা আর ওরা সভ্যতা থেকে অনেক দূরে ছিল এরা সাদা সাদা জীবন যাযাবরের জীবন কাটাইতো এইদিকে ছাগল চড়ানো আর না হলে উঁট চড়ানো আর ওই ছাগলের দুধ আর উঁটের দুধ অথবা গোস্ত খাওয়া এই ছিল তাদের জীবনযাপন মরুভূমির মরুভূমিতে তাদের জীবনযাপন করা আর এদের ধর্মকর্ম এদের ধর্মকর্ম ছিল মূর্তি পূজা করা কাবার চারিদিকে তিনশো ষাটটি মূর্তি রেখে পূজা করা আর এদের দলিল ধর্মের জন্য দলিল প্রমাণ প্রুফ এদের প্রুফ হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ মেজরিটি মুসলিমদের দলিল এই মাজার পূজা কেন করো বলছে বাপদাদা করে আসছে এটা কি ভুল হ্যাঁ বাপের ধর্ম ছেড়ে দেব বাপকে অস্বীকার করব আরে পীরের মুরিদ কেন হচ্ছে যে বাপ দাদা আমার বাপও পীরের মুরিদ ছিল আমার দাদাও পীরের মুরিদ ছিল আমিও পীরের মুরিদ এগুলো হলো দলিল আজকালকার মূর্খ সমাজের যেই দলিলটা মক্কার মুশরেকেরা চোদ্দশো বছর আগে পেশ করেছে এই দলিলই আজকাল মেজরিটি মুসলিম ভারত বাংলাদেশ পাকিস্তানের পেশ করে থাকে যে এইরকম কেন মিলাদ কেন করেন আরে আমাদের যতদিন ধরে জন্মেছি এরকম মিলাদ দেখে আসছি আবার মিলাদ করব না কেন শবে কেন করেন বলছে যখন থেকে আমার চোখ ফুটেছে আর যখন থেকে আমি গ্রামে দেখছি ও সহবারাত হয়ে আসতে কেন করব না ব্যাস লোকেরা করছে সেটাই দলিল হ্যাঁ দল ভারী এটাই হচ্ছে দলিল আর বাপ দাদা করে এসছে এটাই হচ্ছে দলিল মক্কার মুশ্রিকদের দলিলটা ওই রকমই ছিল আর এদের কোনো এদের গোত্রীয় গোত্রীয় শাসন ছিল রাষ্ট্রীয় শাসন ছিল না আর এদের কাছে আখলাখ চরিত্র বললে তেমন কিছু ছিল না যদি তারা মোডে চলে আসলো ব্যাস করব করব লড়বো লড়বো এইরকম ছিল তারা জাতি আর যে কোনো সমস্যার সমাধান তারা তরবারিতে খুঁজতো কোনো একটা কিছু সমস্যা হলে মারামারি করো শেষে যা হবে দেখা যাবে তরবারি নিয়ে বেরিয়ে পড়তো এই ছিল তাদের অবস্থা নবী করিম সাল্লাহ সাল্লাম এই পরিস্থিতিতে আল্লাহ বলছেন কোমফানজের যাও বেরিয়ে যাওয়ার মানুষকে সতর্ক করো এখন গিয়ে যদি লোকেরা পঁচিশ পঞ্চাশটা একশোটা দুশোটা লোক বসে আছে কোনো মাহফিলে আর ওখানে গিয়ে নবী সাল্লাম যদি বলা শুরু করেন ইয়াই ইহান্নাস হে মানব সকল বলো সবাই আল্লাহ সত্য মাবুদ নেই যদি প্রথম বলা শুরু করেন তো সাথে সাথে গলা কেটে দেবে চাপ না এটা নয় দেখলেন যে এদের কাছে আমি আল্লাহর দিন যদি এইভাবে পেশ করি সমষ্টিগত ভাবে তাহলে প্রথমখানে এরা বাসা মেরে দেবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম তখন ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করলেন একা একা আর খুঁজতে লাগলেন যে কার কাছে প্রথম যাব। কাকে গিয়ে বললে ভালো হয় এটাই আপনার তরিকা হবে আপনি আপনার গ্রামে যখন সহি আকিদা নিয়ে যাবেন শেরিক বিদাত মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যাবেন এখানকার সহি জ্ঞান ইসলাম যখন নিয়ে যাবেন তৌহিদ নিয়ে যাবেন যেই তৌহিদের ওপর যে সন্ন্যতের রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরব জাতিকে ছেড়ে গেছেন এখানে আসল ইসলাম নেই আর আসল ইসলাম ভারতে আর বাংলাদেশে নাকি হ্যাঁ কখনো হইতে পারে না তাহলে এখানে না মাজার পূজা না এখানে পীর পূজা না পীরের আস্তানা খানকা না পীর মুড়িদির ব্যবসা আর দেশে পীর মুড়িদির ব্যবসা তাহলে কোনটা ইসলাম আপনার কি বুঝে আসে না না আপনাকে বুঝতে হবে না না যেখানে যাবেন সেখানে ওই রকম করবেন এখানকার ইসলাম পালন করে নিলেন এখান থেকে টাকা পয়সা রিয়াল নিয়ে যখন চলে গেলেন তখন বাংলাদেশে ইসলাম পালন করা শুরু করলেন এটা করলে কি আর ইসলাম পালন হবে এর নাম তো ইসলাম ইসলাম একটা নাজল হয়েছে ইসলাম একটি নাজল হয়েছে আর সেটা আরব জগতে নাজল হয়েছে সেইটা মক্কাতুল মোকারামায় মদিনা মনোমারে নাজল হয়েছে সুতরাং এখান থেকে আপনাকে সহি ইসলাম নিয়ে যেতে হবে আপনাকে অন্ধভাবে অনুসরণ করতে বলছেন আপনাকে শিখতে হবে আর এই শিখার জন্য ইসলামী সেন্টারগুলি খোলা আছে আল্লাহর হস্তে আসেন রমজানে আসেন এই কটা দিন আর তারপরে রমজানের পরে আপনার ইসলামী সেন্টার আল্লাহর অবস্থায় আসেন আসার পরে ইসলাম শিখেন আপনাকে জবাব দিতে হবে কাল কেমতে যদি যেদিক থেকে বৃষ্টি ওইদিকে ছাতা ধরেন হ্যাঁ যে সৌদি আরব আছি সৌদি আরবের মতো ইসলাম পালন করি আর বাংলাদেশে গেলে বাংলাদেশের বৃষ্টি অন্য দিক থেকে তখন ওইদিকে ছাতা ধরে নেব তো এইরকম হইলেও হবে না এইরকম সুবিধাবাদী মুসলিম হইলে হবে না রাসুল্লাহ সাল্লা ইসলাম ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া শুরু করেন আপনিও গিয়ে ব্যক্তি পর্যায়ে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনার সবচেয়ে প্রিয়জন আপনার স্ত্রী আপনার সবচেয়ে শ্রদ্ধা ভাজন আপনার বাপ মা এগুলো থেকে শুরু করবেন আপনি আপনি খুব শ্রদ্ধা করেন আপনার শাশুড়ি মাকে আপনার শ্বশুরকে আপনি গিয়ে তাদেরকে দাওয়াত দেবেন আপনি খুব ভালোবাসেন আপনার মামাকে আপনার নানাকে আপনার নানিকে আপনার দাদাকে আপনার দাদিকে তারা বেঁচে আছেন তাদেরকে দাওয়াত দেবেন এগুলি থেকে আপনাকে শুরু করতে হবে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম এইভাবেই তার প্রথম ইসলামের দাওয়াত শুরু করেছিলেন প্রথম চোটে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের কথা আজকে আপনাদের সামনে এই অল্প সময় বয়ান করব নবী করিম সাল্লাম ওই হীরা পাহাড় হীরা পাহাড়ের গুহা থেকে যে আসলেন সওয়াল মাসের প্রথম তারিখে ঈদের দিনে ওই দিন এসেই পৌঁছিলেন নিজের বিবির কাছে খাদিজা রাজি আল্লাহ তালা তার কাছে স্বাভাবিক খাদিজা রাজি আল্লাহ তালানহার কাছে যখন প্রথম পৌঁছিলেন আর খাদিজা রাজি আল্লাহ তালানহা রাসুল উল্লাহাম সম্পর্কে আরো অনেক কিছুই জানতেন বেশ কিছু যেগুলি পূর্বাভাস ছিল যেগুলি লক্ষণ ছিল সেগুলি তিনি অবলোকন করেছেন দেখেছেন জেনেছেন কাছে থেকে নিজের স্বামী হিসাবে তিনিও মানসিক দিক দিয়ে প্রস্তুত ছিলেন যে আমার স্বামী যা বলবে সেটাই ঠিক কারণ আমার স্বামীর মধ্যে কোনো খারাপ দোস্তুটি আমি কোনোদিন দেখি নাই প্রথম গিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ স্ত্রীকেই দাওয়াত দিয়েছিলেন খাদিজা রাজি আল্লাহ তালাকে আর তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন যদিও বলা হয়েছে অন্যান্যদের নাম কিন্তু মনে রাখবেন যে সর্বপ্রথম সকলের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালানহা এই বৈশিষ্ট্য হাসিল হয়েছে নারী জাতিকে সুতরাং নারী জাতিকে কখনো অবহেলা করবেন না নারী জাতিকে কখনো তুচ্ছ মনে করবেন না নারী জাতিকে কখনো আপনি খাটো করে দেখবেন না নারীরা জাতিকে শুধু ভোগের সামগ্রী মনে করবেন না নারী জাতির কখনো নির্যাতন করবেন না বন্ধের জমি জায়গা দেওয়ার ক্ষেত্রে হক নেই ফুফুদের খালাদের জমি জায়গার হক দেওয়ার ক্ষেত্রে নেই তখন দেবেন না আপনি হ্যাঁ, হ্যাঁ নারীদেরকে লেখাপড়া করিয়ে বাইরে পাঠিয়ে দেওয়া বিদেশে একাই পাঠিয়ে দেওয়া ওই হারাম নাজাইজ কাজগুলি করতে পারছেন আর আল্লাহ যে ফরজ করেছেন যে তুমি যেমন ভাগ নেবে বাপের ধন সম্পদে ভিটের মাটিতে তেমনি তোমার আপন বন বোঝা আছে বনদেরও তো ভিটের মাটিতে ভাগ আছে এগুলো কোনো আমাদের মুসলিমরা আদায় করেন না কি করে জান্নাত পাবে শুধু নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে যে বনের হক মেরে থাকেন আমাদের দেশের মানুষরা কি জানে যে ভিটে মাটিটাতেও বনের হক আছে শহরে ঢাকা সিটিতে মাত্র এক কাঠা জমি আছে ওখানেও আপনার বনের হক আছে এটা কি জানা আছে আপনার বাপের নামে যদি থাকে আপনার মায়ের নামে যদি থাকে তা আপনার যেমন হক আছে একটা দোকানে মাত্র একটা দোকান আপনার বাপ ছেড়ে গেছে আপনার বোনগুলিরও ওতে হক আছে যদি আপনার অর্ধেক আপনার ডবল দ্বিগুণ আর তার এক গুণ কিন্তু তাদেরও হক আছে এই কথাগুলি জানেও না আমাদের দেশের মুসলিম আমল করা তো দূরের কথা আমি তো মনে করি যে এই পরিবেশে আমি মানুষ হয়েছি আমাদের দেশের লোকেরা যদি নামাজ রোজাতেও পাশ করে নেয় জান্নাতে যাওয়ার জন্য হজ জাকাতেও পাশ করে নেয় কিন্তু যখন বনের হকের বিষয় আসবে মেয়েদের হকের বিষয় আসবে যে মেয়েরাকে কেন বঞ্চিত করেছ তখন এই মেয়ের বাপদেরকে আর বোনদের ভাইদেরকে জাহান নামে যেতে হবে এতে সন্দেহ নেই এতে সন্দেহ নেই আমি হাজারে একটি খুঁজে পাই না পরিবার আমি দীর্ঘদিন দাওয়াতের কাজ করি আর আমি খোঁজার চেষ্টা করি যে দেখি হাজারে একটা পরিবার কি পাওয়া যাচ্ছে যে পাই পাই করে বোনকে হিসাব নিকাশ সব বুঝিয়ে দিয়েছে জমি ক্ষেত খামারের জমি তারপরে ভিটে মাটির জমি শহরের জমি সিটির জমি দেশ বিদেশে যত ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর টাকা আছে বাপের সবগুলি থেকে হিসাব পাই পাই করে বুঝিয়ে দিচ্ছে এইরকম লোক খুঁজে পাওয়া যায় না আমাদের সমাজে যদি তাই হয় তাহলে কি করে জান্নাত পাওয়া যাবে আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করতে পারেন কিন্তু আল্লাহর বান্দার মানুষের হক নষ্ট করলে যতক্ষণ না মাফ করবে তারা খালেস অন্তর থেকে ততক্ষণ তো মাফ হয় নাই তো আপনাদের জানা আছে তারপরে কেন এইভাবে হক মারছেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তারপরে দ্বিতীয় ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন তিনি হচ্ছেন আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান যার নাম ছিল আবদুল্লাহ আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা আবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লামের মাত্র দুই বছরের ছোট ছিলেন আর একেবারে বাল্য জীবনের অন্তরঙ্গ বন্ধু ছিলেন আর সব একজন মানুষ মনের কথা হয় স্ত্রীকে বলে আর না হলে ঘনিষ্ঠ বন্ধু যদি অন্তরঙ্গ বন্ধু থাকে তাকে অনেক কথা বলে ভূতের কথা রাসুল্লাহাম ব্যক্তি পর্যায়ে গিয়ে আহবাকারকে দাওয়াত দিলেন যে আউবাকার আমার কাছে ওহি এসছে আর আল্লাহ আমাকে হুকুম করেছেন কুম্ফা আনজের মানুষকে সতর্ক করো শিরিক থেকে কুফরি থেকে এক আল্লাহর দিনের তোমাকে দাওয়াত দিচ্ছি আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন দ্বিতীয় পর্বেই তৃতীয় পর্বে যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি হচ্ছেন বালক আলী ইবনে আবি তালিব রসুল্লাহ সাল্লা সাল্লামের চাচাতো ভাই এবং পরবর্তীকালে তিনি জামাই হন ফাতেমা রাজি আল্লাহ তালাহার বিয়ে দেন এই আলীর সাথে রাজি আল্লাহ তার বয়স মাত্র দশ বছর ছিল মাত্র দশ বছর বয়স ছিল ওই সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম নবী হয়ে আসেন তখন দাওয়াত দেন এই ছেলেকে আর এই আলী রসুল্লাহ বাড়িতে লালিত পালিত হতো চাচার বোঝা অনেক বেশি ছিল লিখছেন যারা সিরতের লেখক তারা যে এই আলীরা ভাই বোন অনেক বেশি আর তার বাবা আবু তালেব খুব দুর্বল মানুষ ছিলেন আর্থিক দিক থেকে সুতরাং আব্বাস যে রসুল্লাহামের চাচা তিনি বললেন যে দেখো আমি একটা আবু তালেবের ছেলে জাফারকে নিয়ে নিচ্ছি নবী সাল্লাম বললেন যে তাহলে চাচা আমি তাহলে আলীকে নিয়ে নিই আলীর ভরণ পোষণের দায়িত্ব আমার উপরে থাকলো আর নিজের বাড়িতেই রাখতেন আর ছেলের মতো এই আলী মানুষ হইতেন রসুল্লাহ সাল্লা সাল্লামের বাড়িতে আর সুতরাং রসুল্লাহ তৃতীয় পর্বে রাজি আল্লাহ তালানহকে দাওয়াত দিলেন তিনিও ইসলাম গ্রহণ করলেন চতুর্থ পর্বে যিনি ইসলাম গ্রহণ করেন তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামের গোলাম দাস আজাদ করেছেন রসুল্লাহ সাল্লাম জয়দিবিনে হারেসা এই জাহিদবিন সার ঘটনা বলা হয়েছে জাহিলিয়াতের যুগে তাকে বন্দি করে নিয়ে চলে এসেছিল কিছু কাফের মুশরিকরা আর নিয়ে আসার পরে বিক্রি করে দিয়েছিল তাকে কিনে নিয়েছিল হাকিম বিন হেজাম খাদিজা রাজি আল্লাহ তালানহার বোনের ছেলে ভাতিজা তারপরে ফুফু খাদিজাকে নবী সাল্লামের বিবি খাদিজা রাজি আল্লাহ তালানহাকে দান করে দিয়েছিলেন উপঢৌকনে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে পরে খাদিজা রাজি আল্লাহ তালাহা এই জায়েদকে দান করে দিয়েছে যে রাসুল আল্লাহ এইটা আপনার খাদিম হিসাবে আপনাকে আমি গিফট করলাম তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছেই থাকতেন জায়দিবিন হারেসা শুনতে পেলেন জায়দিবিন হারেসার বাপেরা বাপ চাচারা যে ওকে মক্কায় কেউ ধরে নিয়ে চলে গেছে আর বিক্রি করে দিয়েছে আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাড়িতে উনি আছেন বাচ্চা চারা সবাই আসলেন যে আমাদের ছেলেকে আমরা ফিরিয়ে নিয়ে যাবো রসুল্লাহ সাল্লা সাল্লাম তখন জায়েদকে ডাকলেন আর ডাকার পরে বললেন যে দেখো জায়েদ এখন তোমার বাপ এসেছে তোমার চাচা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য অবৈধভাবে তোমাকে মার্কেটে নিয়ে এসে বিক্রি করেছে আর অন্যরা কিনেছে আমাকে হুকুম দেওয়া হয়েছে আমার স্ত্রীর তরফ থেকে তুমি যদি চাও যে চলে যাবো বাপ চাচার সাথে চলে যেতে পারো আর তুমি যদি মনে করো যে আমার এখানে থাকবো তাহলে সসম্মানে তুমি থাকতে পারো জাহিদ বিন হারেসা রসুল্লাহামের ব্যবহারে এত মুগ্ধ ছিলেন যে বললেন ইয়া রাসুল্লাহ আপনাকে ছেড়ে আমি যাব না বাপ চাচাকে ফিরিয়ে পাঠিয়ে দিলেন বলছে আমি আমার বাপ চাচার সাথে যাব না রাসুল্লাহ সাথে তিনি থেকে গেছে এই ছিল রসুল্লাহ উত্তম চরিত্র বাপকে ছেড়ে দিয়ে চাচাকে ছেড়ে দিয়ে বংশধরকে ছেড়ে দিয়ে রসুল্লাহ সাথে থাকার জন্য প্রস্তুত যে আমি যাব না আমার বাপের সাথে আমি যাব না এই জাহিদিন হারেসা চার নম্বরে ইসলাম গ্রহণ করেছেন আর এই চারজন একই দিনে ইসলাম গ্রহণ করেছেন আজকে এখানে আমার আলোচনা শেষ করছি আর বাকি যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন আসায় মুবাসারা আর অন্যান্য সাহাবাহিকের আমরা মক্কাই তাদের কথা ইনশা আল্লাহ তালা আগামী দিনগুলিতে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করবো আল্লাহ ফাকরাবুল আলমিন যেন রসুল্লাহ সাল্লামের সার্বিক জীবনে অনুসরণ করার তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লামের মহাব্বত সত্যিকার অন্তরে সত্যিকার অর্থে আমাদের অন্তরে আল্লাহ পাক যেন পয়দা করে দেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের তরিকা আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে চলার যেন তৌফিক দান করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিন যেন জানার আমাদেরকে তৌফিক দান করেন মেনে চলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের জন্য সার্বিক কল্যাণ দান করেন আবার স্মরণ করিয়ে দিচ্ছি আজকে আবার আপনাদের লাইলাতুল কাদার রয়েছে সুতরাং আর লাইলাতুল কাদারে আপনারা মেহনত করবেন এবাদত বন্দি করবেন আল্লাহ পাক যেন বেশি বেশি এবাদত বন্দিগিতে সময় কাটাবার তৌফিক দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন